তোমরা দেখো খেয়াল করিয়া ভণ্ড ফিরে মুরিদ করে কি ধান্দা লাগাইয়া তোমরা দেখো খেয়াল করিয়া ভণ্ড ফিরে মুরিদ করে কি ধান্দা লাগাইয়া ইতার খাচ্চড়ি দেখিয়া গালে সাড্ডা যাবে গিড়িয়া ইতার খাচ্চড়ি দেখিয়া গালে সাড্ডা যাবে গিড়িয়া ভণ্ড ফিরে মুরিদ করে কি ধান্দা লাগাইয়া তোমরা দেখো ক্যাল খরিয়া ভণ্ড ফিরে মোরে দেখো রে কি ধান্দা লাগাইয়া তোমরা দেখো খেয়াল খরিয়া ভণ্ড ফিরে মোরে দেখো রে কি ধান্দা লাগাইয়া খায়া ফিরে বখরি না ফেটর দাইলর তো পারে না ফেটো দুপায় রুকুত যায় না এর লাগি না মাঝ ফরে না খায়া ফিরে বখরি না ফেটোর দাইলর তো পারে না ফেটো দুঃখ পায় রুকুত যায় না এর লাগি না মাঝ ফোড়ে না এর দায়া তো পাও তেল লাগায় তার মুরিদ নিরে দিয়া এর দায়া তো পাও তেল লাগায় তার মুরিদ নিরে দিয়া ভণ্ড ফিরে মুড়ি দেখো রে কি ধান্দা লাগাইয়া তোমরা দেখো খেয়াল করিয়া ভণ্ড ফিরে মুড়ি দেখো রে কি ধান্দা লাগাইয়া তোমরা দেখো খেয়াল করিয়া ভণ্ড ফিরে মুড়ি দেখো রে কি ধান্দা লাগাইয়া মুড়ি দখলে কিতাব উৎফায় ফিরর পাব সদ্যা দিলাই ফির কি যাতে আউয়া সারাল তকব্বুরিয়ে বিত্রে দেফাল মুড়ি ধকলে কিতাব উৎফায় ফিরর পাব সদ্যা দিলাই ফির কি যাতে আউয়া সারাল তকব্বুরিয়ে বিত্রে দেফাল দেখো দিনে রাইতে ফির মুরিদ দ্রয় শিরি কডুবিয়া দেখো দিনে রাইতে ফির মুরিদ দ্রয় শিরি কডুবিয়া হন্ড ফিরে দেখো রে কি ধান্দা লাগাইয়া তোমরা দেখো খেয়াল করিয়া ভণ্ড ফিরে দেখো রে কি ধান্দা লাগাইয়া তোমরা দেখো খেয়াল করিয়া ভণ্ড ফিরে দেখো রে কি ধান্দা লাগাইয়া গায়া পীরে মুড়ি দখলর গেছে ব্যস্ত যাওয়ার টিকেট বেছে আর খত তাজে দেখবাই কেমন তাইছে খান্দা খাসায় ফিরে মুড়ি দখলর গেছে ব্যস্ত যাওয়ার টিকেট বেছে আরো হত তাজ দেখবায় কেমত আইসে খান্দা খাসায় বাইরে দুনিয়া কি বান উল্টি যাইতো তারো লাগিয়া বাইরে দুনিয়া কি বান উল্টি যাইতো তারো লাগিয়া ভণ্ড ফিরে মুড়ি রে কি ধান্দা লাগাইয়া তোমরা দেখো খেল করিয়া ভণ্ড ফিরে মুড়ি রে কি ধান্দা লাগ গয়া তোমরা দেখো ক্যাল খরিয়া বন্ড ফিরে মরে দেখো রে কি ধান্দা লাগায়া ইতার খাচ্চড়ি দেখিয়া গালে সাড্ডা যাবে গিরিয়া ইতার খাচ্চড়ি দেখিয়া গালে সাড্ডা যাবে গিরিয়া হন্ড ফিরে মরে দেখো রে কি ধান্দা লাগাইয়া তোমরা দেখো খেয়াল করিয়া হন্ড ফিরে মরে দেখো রে কি ধান্দা লাগাইয়া তোমরা দেখো খেয়াল করিয়া হন্ড ফিরে মরে দেখো রে কি ধান্দা লাগাইয়া তোমরা দেখো খেয়াল করিয়া হন্ড ফিরে মরে দেখো রে কি ধান্দা লাগাইয়া